নবী সাল্লাহু আলাইসাল্লাম এর সহধর্মিনী আয়েশা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহু আলাইসাল্লাম এর জীবদ্দশায় একবার সূর্যগ্রহণ হয় তখন তিনি মসজিদে গমন করেন বর্ণনাকারী বলেন অতপর লোকেরা তার পেছনে সারিবদ্ধ হল তিনি তাকবীর বললেন অতপর আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দীর্ঘ কেরাত পাঠ করলেন অতপর তাকবীর বললেন এবং দীর্ঘক্ষণ রুকুতে থাকলেন অতপর সামি হুলিমান হামিদা বলে দাঁড়ালেন এবং সাজদায় না গিয়েই আবার দীর্ঘক্ষণ কেরাত পাঠ করলেন তবে তা প্রথম কিরাতের চেয়ে অল্পস্থায়ী অতপর তিনি আল্লাহ আকবর বললেন এবং দীর্ঘ রুকু করলেন তবে তা প্রথম রুকুর চেয়ে অল্পস্থায়ী ছিল অতপর তিনি বললেন রব্বানা ওয়ালাকাল হামদ অতপর সাজদায় গেলেন অতপর তিনি পরবর্তী রাকাতেও অনুরূপ করলেন এবং এভাবে চার সাজদার সাথে চার রাকাত পূর্ণ করলেন তার সালাদ শেষ করার পূর্বেই সূর্য মুক্ত হয়ে গেল অতপর তিনি দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন এবং বললেন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন মাত্র কারো মৃত্যু বা জন্মের কারণে গ্রহণ হয় না কাজেই যখনই তোমরা গ্রহণ হতে দেখবে তখনই ভীত হয়ে সালাতের দিকে গমন করবে রাবি বর্ণনা করেন কাসির ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন বলতেন আবদুল্লাহ ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন সূর্যগ্রহণ সম্পর্কে আয়সা রদিল্লাহ তাল্লাহ্ন হতে উরওয়াহ রহমতুল্লা আলহি বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন তাই আমি উরওয়াহকে জিজ্ঞেস করলাম আপনার ভাই আবদুল্লাহ ইবনু জুবাইর তো মদিনায় যেদিন সূর্যগ্রহণ হয়েছিল সেদিন ফজরের সালাতের ন্যায় দুরাকাত সালাত আদায়ের অতিরিক্ত কিছু করেননি তিনি বললেন তা ঠিক তবে তিনি সুন্নত অনুসরণ করতে ভুল করেছেন